আনাস রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু তলহাকে বললেন তোমাদের ছেলেদের মধ্য থেকে একটি ছেলে খুঁজে আনো যে আমার খেদমত করবে আবু তলহা আমাকেই তার শহরের পেছনে বসিয়ে নিয়ে আসলেন তাই আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর খেদমত করতে থাকলাম যখনই তিনি কোনো মঞ্জিলে অবতরণ করতেন আমি তাকে প্রায়ই বলতে শুনতাম আয় আল্লাহ আমি তোমার কাছে অস্বস্তি দুশ্চিন্তা অক্ষমতা অলসতা কৃপণতা ভীরুতা ঋণের ভার এবং মানুষের আধিপত্য থেকে আশ্রয় প্রার্থনা করছি আর আমি সর্বদা তার খেদমতে নিয়োজিত ছিলাম এই অবস্থায় আমরা খাইবার থেকে প্রত্যাবর্তন করলাম তিনি অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম গনিমত হিসেবে প্রাপ্ত সাফিয়া বিনতে হুয়াইশকে সঙ্গে নিয়ে ফিরলেন আমি লক্ষ্য করলাম তিনি তার শহরের পেছনের দিকে তার চাদর দিয়ে ঘিরে সেখানে তার পেছনে তাকে সওয়ার করলেন এভাবে যখন আমর সাহাবা নামক স্থানে হাজির হলাম তখন তিনি চামড়ার দস্তরখানে হাইজ তৈরি করলেন তারপর তিনি আমাকে পাঠালেন আমি লোকজনকে দাওয়াত করলাম তারা এসে আহার করল এই ছিল তার সঙ্গে তার বাসর যাপন তারপর তিনি এগিয়ে চললেন অহুত পর্বত নজরে পড়লে তিনি বললেন এই পর্বতটি আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি তারপর যখন মদিনা তার নজরে পড়ল তখন তিনি বললেন আল্লাহ আমি এর দু পাহাড়ের মধ্যবর্তী এলাকাকে হারাম অর্থাৎ সম্মানিত বলে ঘোষণা করছি যেভাবে ইব্রাহিম সাল্লাম মক্কাকে হারাম অর্থাৎ সম্মানিত বলে ঘোষণা করেছিলেন হে আল্লাহ এর অধিবাসীদের মুদ ও সা এর মধ্যে তুমি বারাকাত দাও